নামের বড়াই করেন না কেউ নাম দিয়ে কি হয় নামের বড়াই করেন না কেউ নাম দিয়ে কি হয় তাই বলিয়া হবাহে তাই বলিয়া হাবি যাবি নাম ৰাখা যাব যাবানয় তাই বলিয়া হাবি যাবি নাম ৰাখা যাবানয় নামেৰ বড়াই কৰে না কেউ নাম দিয়ে কি হয় নামেৰ বড়াই কৰে না কেউ নাম দিয়ে কি হয় তাই বলিয়া ও বাহে তাই বলিয়া হাবি যাবি নাম রাখা যাবানায় তাই বলিয়া হাবি যাবি নাম রাখা যাবানায় আমার দেশের মানুষ গুলার এগলা কেমন কাম আমার দেশের মানুষ গুলার এগলা কেমন কাম সাওয়ালের নাম রাখছে দেখো ঝুলিও বালাম টুম্পা ঝুম্পা মতি বানু টুম্পা ঝুম্পা মতি বানু রাজু রাসেল জয় হাবি জাবি নাম হপাহে তাই বলিয়া হাবি জাবি নাম রাখা যাবান নয় তাই বলিয়া হাবি জাবি নাম রাখা যাবান নয় নাম শুনে তার যায় না চেনা সে কি মুসলমান নাম শুনে তার যায় না চেনা সে কি মুসলমান বৌদ্ধ পাদ্রী চাকমা যোগী হিন্দু না খ্রিস্টান পুতুল প্রদীপ নাম শুনে মোর পুতুল প্রদীপ নাম শুনে মোর সেটাই মনে হয় হাবি জাবি নাম অবাহে তাই বলিয়া হাবি যাবি নাম ৰাখা যাবা নাই তাই বলিয়া হাবি যাবি নাম ৰাখা যাবা নাই নামেৰ বৰাই কৰেন না কেউ নাম দিয়ে কি হয় নামেৰ বৰাই কৰেন না কেউ নাম দিয়ে কি হয় তাই বলিয়া হবা হে তাই বলিয়া হাবি যাবি নাম রাখা তাই বলিয়া হাবি যাবি নাম রাখা সুইটি বিউটি চুমকি ঝুমা কত ঢঙ্গের নাম সুইটি বিউটি চুমকি ঝুমা কত ঢঙ্গের নাম পরকালে এমন নামের পাবেন না কেউ দাম নান্টু মন্টু সন্টু রোবাব নান্টু মন্টু সেন্টু রোবাব শুনছেন মনে হয় হাবি যাবি নাম ও বাহে তাই বলিয়া হাবি যাবি নাম রাখা যাবান নয় তাই বলিয়া হাবি যাবি নাম রাখা যাবান নয় নাম রাখো তাই আব্দুর রহমান আব্দুস সালাম নাম রাখো তাই আব্দুর রহমান আব্দুস সালাম ওই নামের সিলাই হতেও পারে দুজকো হারা আব্দুল গফার নাম যে ও ভাই আব্দুল গফার নাম যে ও ভাই সেই কথাটাই কয় হাবি যাবি নাম ও বাহে তাই বলিয়া হাবি যাবি নাম রাখা যাবান নয় তাই বলিয়া হাবি যাবি নাম রাখা যাবা নয় নামের বড়াই করেন না কেউ নাম দিয়ে কি হয় নামের বড়াই করেন না কেউ নাম দিয়ে কি হয় তাই বলিয়া অবাহে তাই বলিয়া হাবি যাবি নাম রাখা যাবা নয় তাই বলিয়া হাবি যাবি নাম রাখা যাবা নয় তাই বলিয়া হাবি যাবি নাম রাখা যাবা নয় www.onibus.in